তাকিয়ে দেখি ও আকাশ পানে দেখি নীলের মেলা তাকিয়ে দেখি ওই সাগর পানে দেখি ঢেউয়ের খেলা তোমারি সৃষ্টি তোমারি তোমারি সৃষ্টি তোমারি তুলনা নেই যে তোমার তুলনা নেই যে তোমার তুলনা নেই যে তোমার তুলনা নেই যে তোমার তাকিয়ে দেখি ও আকাশ পানে দেখি নীলের মেলা তাকিয়ে দেখি ওই সাগর পানে দেখি ঢেউয়ের খেলা তোমারি সৃষ্টি তোমারি তোমারি সৃষ্টি তোমারি তুলনা নেই যে তোমার তুলনা নেই যে তোমার তুলনা নেই যে তোমা তুলনা নেই যে তোমা ওই বৃক্ষরাজি দেখি কখনো সবুজ কখনো ফুলগুলো হাসে কখনো পাতা ঝরে নতুন পাতার আসে বৃক্ষরাজি দেখি কখনো সবুজ কখনো ফুলগুলো হাসে কখনো পাতা ঝরে নতুন পাতারায় বৃক্ষ রাজি দেখি কখনো সবুজ কখনো ফুলগুলো হাসে কখনো পাতা ঝরে নতুন পাতা আসে রাত আসে দিন যায় যোছনায় রাত্রিটা ভাসে যোছনায় রাত্রিটা ভাসে তাকিয়ে দেখি ও আকাশ পানি দেখি নীলের মেলা তাকিয়ে দেখি ওই সাগর পানে দেখি ঢেউয়ের খেলা তোমারি সৃষ্টি তোমারি তোমারি সৃষ্টি তোমারি তুলনা নেই যে তোমার তুলনা নেই যে তোমার তুলনা নেই যে তোমার তুলনা নেই যে তোমার ওই পাখিরা ডানা মেলে দূর বহুদু রূপালি মেঘেরি আড়ে কখনো গান গে সাজে ফিরে আসেনি রে পাখিরা ডানা মেলে দূর বহুদু রূপালি মেঘেরি আড়ে কখনো গান গে সাজে ফিরে আসেনি রে পাখিরা ডানা মেলে দুর্বহুদূর রূপালে মেঘেরি আড়ে কখনো গান গে সাজে ফিরে আসে দিড়ে গাছে গাছে ফোটে ফুল ফুলে ফুলে প্রজাপতি ওড়ে ফুলে ফুলে প্রজাপতি ওড়ে তাকিয়ে দেখি ও আকাশ পানি দেখি নীলের মেলা তাকিয়ে দেখি ওই সাগর পানে দেখি ঢেউয়ের খেলা তোমারি সৃষ্টি তোমারি তোমারি সৃষ্টি তোমারি তুলনা নেই যে তোমার তুলনা নেই যে তোমার তুলনা নেই যে তোমার তুলনা নেই যে তোমার তুলনা নেই যে তোমার তুলনা নেই যে তোমার তুলনা নেই যে তোমার তুলনা নেই যে তোমার